একটু টেনে নেন টেবিল টেনে নেন কোল দিকে কোল চেপে টেনে নেন হ্যাঁ বাস বাস আর কিছু টানতে হবে না এবারে হয়েছে বসুন বসুন ওয়াজের আগে একটা ওয়াজ করি ইডেন গার্ডেনে ক্রিকেট খেলা হলে ফার্স্টের টিকিট আর জলসা হলে কুঁয়োর আড়ালে লোকরা কি মনে করেন জানেন আড়ালে খোড়ালে কুঁয়োতে বহলে নামাজ ফরজ হবে না বোধ সামনে বহলে নামাজ ফরজ হয়ে যাবে আমাকে একটু মূলেই বাদ সভাপতি সাহেবের খানা খাওয়া হয় নাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কফা ওসালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহিম হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন ওয়া ইলা মাদাইন আখার فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما والى موضع اخر فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل يستوي الذين يعلمون والذين لا يعلمون والى موضع اخر فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما يخشى الله من عباده العلماء وإلى موضع آخر فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <laughs> تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر وأراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذاب كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتلوا وكان بين ذلك قواما وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن علمه كما قال عليه الصلاة والتسليم وقال رسول الله صلى الله عليه وسلم عن معاوية بن أبي سفيان رضي الله تعالى عنهما ما يريد الله به خيرا يفقه في الدين كما قال عليه الصلاة والتسليم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم من را منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك عذاب الإيمان كما قال عليه الصلاة والتسليم وقال رسول الله صلى الله عليه وسلم من لم يؤكر كبيرنا ولا يرحم صغيرنا فليس منا كما قال عليه الصلاة والتسليم رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربا مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده সাল্লাহ আলী আশারা ওমান সাল্লা আলী আশারা সাল্লাহ হাকাদ ইয়াজিদ কামা কল তসলিম তিরমিজি ওয়ান নিসাই আবু দাউদ কাহার শব্দ হেন করমে বচনে শকর আদায় করে তার নিমেষে নিমেষে মানবের পরে দয়া যে তার বেসুমার সে ক্ষুদার কৃপায় অসীম অপার পাপ করে নরে লজ্জা হই গো তার আপনাদিকে এইখানে এসে বসতে হবে আপনারা সামনে এসে বসুন দৃষ্টিকটু আপনারা দাঁড়িয়ে থাকলে আমাদের কষ্ট হচ্ছে কেন দাঁড়িয়ে আছে বসতে পাইনি নাকি আপনারা না বসলে অন্যজনের কষ্ট হচ্ছে আপনারা বসে পড়ুন আপনারা যারা দেওয়াল করে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন পরিবেশটাকে সুন্দর করুন ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় হামদে বাড়ি জানি নামন কোথায় কখন পথেই বসে রয় আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি আর পারি নে সামলাতে মন তোমার পায়েই পড়ি তোমার প্রেমের পিজুষ পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ তোমার রূপের আবির মেখে রূপের অভিমান নিখিল জুড়ে যেথাই দেখি শুধুই তোমার দান সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহনবাসী নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি লতাই পাতাই ফুল রাজে তোমার মোহন রূপ নিখিল মনের বুকে জলে তোমার প্রেমের ধূপ তোমার প্রেমের করব পূজা শক্তি সে তো নাই তবুও দাসের নাথ কদম তলাই দিতেই হবে ঠাঁই নাতে রসুল মরুর বুকে বহে কার এ প্রেমের পীযুষ ধারা এ কারণ আগে সকল বাঁধন হলো সারা তুমি এলে উঠিল ঝড় প্রেমের তপবনে মনের মাটি শোনা হলো তোমার পরশ গুণে তুমি এলে উজ্জ্বল হলো আদার ঘন ধরা তোমার চরণ ধুলাই ধন্য হলো এ বসুন্ধরা ইউসুফের ওই রূপের ভিতর তোমার রূপের আশিস মাগি ঈসা মুসা ইব্রাহিমু দাউদ নুহু সবি সবার গুণে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী শ্রদ্ধে মাননীয় মান্যবর অনুপস্থিত সভাপতি মহাশয় এবং আমার শ্রদ্ধার ওলামারা মাননীয় অতিথিবৃন্দেরা মাননীয় শ্রোতামণ্ডলীরা আজকের সভাকে যারা সাফল্যমণ্ডিত করেছেন সেই সমস্ত গুণীজনেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে মাননীয় শ্রোতামণ্ডলীরা পর্দানসীন শ্রদ্ধা মাননেয়া মায়ের এবং বোনেরা আমার স্নেহের ছোট ছোট ছেলেরা এবং মেয়েরা ইসলাম বিজ্ঞানপূর্ণ কোরআন বিজ্ঞানপূর্ণ বিশ্ব নবী বাস্তবপূর্ণ বিজ্ঞানপূর্ণ যুক্তিপূর্ণ জীবন ব্যবস্থা দান করে গেছেন তাই অনেক বিজাতি খ্রিস্টান ইহুদি যারা সত্যের সন্ধানী অনেক পাশাপাশি বসবাস করা অমুসলিম ভাই যারা সত্য এবং শান্তির সন্ধানী তারা ইসলামী জালসা জুলুস ওয়াজ নসিহতে ওলামাদের বক্তব্যতে আসেন নিজেদের জীবনের শান্তি পেতে আরাম পেতে পরকালের পাথেও পেতে তাই জাতি ধর্ম বর্ণ বৈষম্য নির্বিশেষে যারা আমাদের সভাতে যোগদান করার উদ্দেশ্যে এসেছেন বা আমাদের কথায় কান পাচ্ছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাবো সাধুবাদ জানাবো সাদরে গ্রহণ করব। আর একটা কথা বলবো ইসলাম এত পরিষ্কার এত পরিচ্ছন্ন এত সুন্দর এত মার্জিত এত শক্ত কেউ ইসলাম কবুল করলে কেউ মুসলমানদের সভাতে এলে মুসলমানদের সাথে সাথ দিলে ইসলামের কিছু যায় আসে না বরং তার মঙ্গল হয় আজ সন্ধ্যা রাত্রি দশটায় এখন রাত্রি নটা কত দশটা কত কেউ যদি এক্ষুনি বলে ইল্লাল্লাহ সে কালকে আমার মসজিদে নামাজ পড়তে পাবে বিশ্বের কোনো মুসলমান বাধা দান করতে পারবে না ইসলামে কোনো কাস্ট নাই শেখ সৈয়দ মোগল পাঠান মির্জা চৌধুরী বিশ্বাস প্রামাণিক যা আছে পরিচিতির জন্যে কোরআন ছাব্বিশ পাড়া সুরায় হুজরাত ইন্না খালাকনা আকুম মিন দাকারি ওয়া উনসা ওয়া জাআলনা আকুম শুউবা ওয়া কবাইলা লিতারাফাকুম ইন আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি তোমাদেরকে গোত্র গোষ্ঠীতে ভাগ করে সৃষ্টি করেছি তোমাদের পরিচিতির জন্য শেখ শওকত না মল্লিকদের শওকত চৌধুরীদের শওকত না পরামানিকদের শওকত কোরেশি না হাসেমি বনু গোফার না বনু মুগিরা পরিচিতির জন্য গোত্র গোষ্ঠী তোমাদের মধ্যে মর্যাদা সুসম্পন্ন তারা যারা পরেজকার যাদের জীবন রুচি সম্পন্ন যারা ভদ্র যারা মাননীয় যারা আপনার থেকে আল্লাহ ভীতি যাদের হৃদয় আছে রসুলের চরিত্র এবং মাধুর্য এবং আখলাসের ভালোবাসা যাদের হৃদয় আছে তারা আমার কাছে মর্যাদা সুসম্পন্ন বংশ পরিচিতি দিয়ে এখানে ফেরোবার কোনো রাস্তা নাই তাই যারা ইসলাম কবুল করতে চায় যারা মুসলমান হতে চায় তাদেরকে আমরা সাদরে গ্রহণ করব বুকে জায়গা দেবো আজ এক্ষুনি রাতের বেলায় লাহ বললে কালকে আমার কাবার ঘরে ইমামতি করার অধিকার পাবে যদি তার যোগ্যতা থাকে আজ এক্ষুনি লাহ বললে কালকে আমার রামবাগের জামে মসজিদে ইমামতি করার অধিকার রাখে সে যদি তার যোগ্যতা থাকে আমরা তাকে সামনে বাড়িয়ে দেবো ইসলাম পিছু হটে না কিন্তু গতকালের আনন্দবাজার পত্রিকা পুরীর জগন্নাথ মন্দিরে থাইল্যান্ডের রাজকুমারী এসেছিল তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি জন্মসূত্রে হিন্দু নয় বলে আমি বলিনি আপনি বলেন নাই আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক লিখেছে আমরা পড়েছি কথাটা বেদনাদায়ক তাই জনসমুদ্রের কাছে কথাটা রাখছি তিনি আরো লিখেছেন ইন্দিরা গান্ধী ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে কোনোদিন পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পায় নাই গিয়েছিল ইন্দিরা গান্ধী আশীর্বাদ নিতে কিন্তু দরজা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল গান্ধীজি লজ্জা এবং সরবের কারণে পুরীর জগন্নাথ মন্দিরে কোনোদিন যান নাই যেখানে হিন্দু হোক বা যেই হোক হিন্দু যদি কেউ হয় কোনো মুসলমান খ্রিস্টান ইহুদি সে পর্যন্ত প্রবেশ করতে পাবে না জন্মসূত্রে হিন্দু হলে তবে প্রবেশ করতে পাবে সেখানকার মন্ত্রী বলছে আমি দুঃখিত এমএলএ বলছে আমি লজ্জিত প্রফেসর বলছে আমি অত্যন্ত দুঃখিত কিন্তু প্রধান পুরোহিত যারা তারা লাস্ট ফিনিশিং দিয়েছে ঢুকতে পাইনি পাচ্ছে না কোনোদিন জগন্নাথের পুরীর মন্দিরে জগন্নাথ মন্দিরে জন্মসূত্রে যারা হিন্দু নয় তাদেরকে আমাদের আইন এবং ল বলছে প্রবেশ করতে দেওয়া হবে না তার পাশাপাশি আমাদের কথা শুনে রাখুন আপনি যদি এক্ষুনি বলেন লাইল্লাহ কালকে আমি নে আমার ভাই আমার স্ত্রী পুত্র পরিজন আপনার ভাই আপনার বোন আপনি আমার ঘরে বিবাহ সূত্রে আবদ্ধ হতে পারবেন আমার মসজিদে নামাজ পড়াতে পারবেন আমার কাবা ঘরে হজমরত পালন করতে পারবেন বাদশাহ প্রভাব যদি আপনার পাশে দাঁড়ায় আপনাকে বলতে পারবে না যে তুমি কাল ইসলাম কবুল করেছ নতুন মুসলমান তুমি পিছিয়ে যাও না না বের আল্লাহ আকবর বিশ্ববাসী ইসলামের সাম্য এবং মৈত্রীর কথা শুনে রাখো গণতন্ত্র মুখে আওড়াইছে কেউ কেউ নাম করবো না ভারতবর্ষের যারা আজকে নেতা লিডার ক্যাডার তারা গণতন্ত্রের বুলিয়া উড়িয়েছে আর বলেছে আমি ব্রত পালন করছি আমি দিনে খাবো না তোমরা খাও মানে তোমাদের সঙ্গে আমার খাওয়া চলবে না বিশ্বনবী বলছেন বেলালে হাবসি আবু হরায়রা ওমরে ফারুক ওসমান খানি আর আবু বকর এক দস্তরখানে বসে একসাথে খাও বহিরাগত মেহমান এলে চিনতে পারে নাই কোনটা নবী আর কোনটা আবু বকর পরিচয় দিতে হয়েছে তবে জানতে পেরেছে নবী আর আবু বকর কোনটা এটা হচ্ছে বিশ্ব নবীর সাম্যবাদ বিশ্বের কেউ দেখাতে পারবে না যেটা বিশ্ব নবী দিয়ে গেছে গোলামের মাথায় তাজ বিশ্ব নবী দিয়েছেন বেলালে হাবসেই সৈয়দনা বেলাল কালো কৃতদাস কাপড়ি বেলাল মোটা ঠোঁট দেখতে বিশ্রী অশিক্ষিত বেলালের কোন হাদিস নাই হাদিসের কেতাবে যারা ওলামাদের মর্যাদা করেন না এলেমের মর্যাদা দেন না আলেম যারা চিনেন না তারা মনে রাখেন বেলাল আল্লাহর নবীর পাশে থাকতো মসজিদে নবীতে ঝাঁটা মাথায় নিয়ে শত আল্লাহর নবীর কাছের মানুষ কিন্তু বেলালের হাদিস নাই বোখারি মুসলিম তিরমিজ আবু দাউদ নেশাই এবনে মাজাতে এই কারণে বেলাল বলছে আমি অর্ধশিক্ষিত অশিক্ষিত তাই আমি আল্লাহর নবীর হাদিস বয়ান করে নবীর হাদিসের মর্যাদাহানি করি না আমার ভাষাই হয়তো নবীর ভাষায় খাপ খাবে না শিক্ষার এত মর্যাদা শিক্ষার এত মূল্য ইসলাম দেখেই দিচ্ছে চোখে আঙুল দিয়ে কিন্তু বিশ্ব নবী মর্যাদা সুসম্পন্ন হওয়ার জন্যে শুধু ধারে পাশে আসা খাঁটি মানুষ হওয়া বেলালের নাম সৈয়দনা বেলা বেলাল আমারা সর্দার হ্যায় ওমর বলতেন সৈয়দনা বেলাল আলী বলতেন সৈয়দনা বেলাল বেলাল আমাদের লিডার আমাদের সর্দার আমাদের কর্তা কিন্তু কাপনি কিত দাস আল্লাহ নবী কেনা গোলাম জায়েদকে ভালোবেসেছেন মর্যাদা দান করেছেন গরিবকে এতিমকে মিসকিনকে আল্লাহ নবীর কাছে সমব্যবহার যেদিনে মানুষরা মনে করে আমি পারামানিক আমি চৌধুরী আমি মিদ্যে আমি ফোলা বিশ্ব নবীর ওপরে যখন আয়াত নাজেল হলো কোরআন শরীফের তিরিশ পারা ইয়াউমাইয়া কোমর রোহ إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بوثرت علمت نفس ما قدمت وقرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم إن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين এরপরে يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله কেয়ামতের দিন সেই দিনকে বলা হয় যেদিনে কোনো আত্মা কোনো আত্মার জন্যে এতটুকু মালিক হবে না সেদিনে হুকুমত হবে শুধুমাত্র আল্লাহর এই আয়াত নাজিল হলে বোকারি শরীফের বাবু তফসিরে আবু হরাইরা বয়ান করছেন আল্লাহ নবী একটি উঁচু জায়গায় দাঁড়ালেন আর বললেন ওগো বনু আব্দে মানাফ ওগো বনু করেশ তোমরা কান খুলে শুনে নাও ইমান আর আমাল আর সলেহা না থাকলে কিয়ামতের দিনে আমি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল্লাহর রাসুল তোমাদের এতটুকুই উপকার করতে পারবো না ওগো মোহাম্মদের বিটি ফাতেমা তুমি কান খুলে শুনে নাও ইমান আর আমালে সলেহা না থাকলে তোমার আমি এতটুকুই উপকার করতে পারবো না বাবজিরা সোনার লাল্লা আমার গুণীজনেরা মাননীয় ব্যক্তিরা আজকের মজলিসে সব থেকে বড় অপরাধী সব থেকে গুণাগার সব থেকে সাধারণ অশিক্ষিত আমি আমি আমার ভুলের জন্যে আমার ভাষাগত ত্রুটির জন্যে পূর্বেই ক্ষমা চাইছি এবং আল্লাহর কাছে ইস্তিকভার করছি আপনারা ইস্তিকভার করুন আল্লাহ আমাকে আমাদের সকলকে ক্ষমা করে দাও নম্রতা দাও বিনয়ী দাও ভদ্রতা দাও চাহদিব তামাদ্দুন দাও মানুষকে শ্রদ্ধা করার ভালোবাসার তৌফিক তুমি দান করো বিশ্ব নবী হাতেম তাই মুশরেককে হাতেম তাই মুশরেকের বিটিকে যে ব্যবহার দেখিয়ে গেছেন বিশ্বের ইতিহাসে তার নজির এবং দৃষ্টান্ত নাই দায়ী মায়ের সঙ্গে যে ব্যবহার বিশ্ব নবী করেছেন মায়ের সঙ্গে বিশ্বের কেউ সে ব্যবহার করতে পারবে না বিশ্ব নবীর চরিত্রের মাধুর্যতা তার সৌন্দর্যতা তার ভালোবাসা প্রেম প্রীতি ক্ষমা দয়া মায়া ত্যাগ তিতিক্ষা দাক্ষিণ্য বিশ্বের ইতিহাসে দৃষ্টান্তহীন বদরের যুদ্ধ ওহদের যুদ্ধ দেখেছেন বিদায় হজের যুদ্ধ দেখেন নাই বুশের ইরাক জয় করা দেখেছেন বুশের আফগানে বোমা ফেলা দেখেছেন পৃথিবীর ইতিহাসে উনিশশো সালে হিটলারের জার্মান থেকে ইহুদিদিকে তেড়ে দেওয়া দেখেছেন জার্মানের ওপরে পরমাণু নিক্ষেপ করা দেখেছে কিন্তু বিজয় হজে আল্লাহ নবীর যুদ্ধের ইতিহাস মানুষ শোনে নাই একটা একটা করে শোনাবো সময় পেলে শোনাবো রাত্রির শেষ অংশে আমাকে দেওয়া হয়েছে এইটাই শেষ এইটাই প্রথম এরপরে কেউ থাকলে কিছুক্ষণ বলবে আল্লাহ তালা আমাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন বাবা আমার পরিচয় আপনাদের সকলে জানা নাই একটা পরিচয় আমার কাছে জেনে রাখেন আমি মুসলমান আপনারা মুসলমান কি বলছেন সব থেকে বড় কথা হচ্ছে যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে কবরে যখন বলা হবে মার রব্বকা তখন আপনি যদি বলেন আনামিনাল ভগবান গোলা ফেরেস তারা বলবে চারশো বিশ বান্দাকে বলবে না বলবে না মার রব্বকা আনামিনাল হেড মৌলবি ফিল ফুরসা বলে বান্দাকে আটশো বিশ ধর ফাটা মার রব্বকা ধনী দরিদ্র কালো সাদা মুর্শিদাবাদী বর্ধমানী আরব অনারব সকলের উত্তর হবে রব্বি আল্লাহ সেখানে কোনো ফুটানি চলবে না বংশ গৌরব খাটবে না পদমর্যাদা চলবে না M M S C PhD বলতে পাবে না হেডমৌলবী মুহাদ্দিস শাইকুল হাদিস চলবে না সেখানে বলতে হবে রব্বি আল্লাহ আল্লাহ বলছেন কেয়ামতের দিনে আতি ইয়ামাল কেয়ামতে ফরদা কেয়ামতের দিনে তোমরা আল্লাহর কাছে হাজির হবে একা একা আতি আব্দুর রহমানে আব্দা কেয়ামতের দিনে মানুষ আল্লাহর কাছে হাজির হবে গুলাম রূপে ষোলো পারা আব্দা গোলাম जैसे बादशाह के पास हाजिरी देते हैं ऐसे हाजिर होगा কিন্তু বিশ্ব নবীর আদর্শ এত ভালো কেউ নবীর কাছে হাত বেঁধে দাঁড়ালে নবী বলতেন লা তাকুমেন্দি কামা তাকুম আমার সামনে হাত বেঁধে দাঁড়িও না যেমন নামাজেতে আল্লাহর সামনে দণ্ডায়মান হও নবীর সামনে কেউ থরথর করে কাঁপলে নবী বলতেন হাউবিল বাজিক তুমি তোমার শরীরটাকে ঠিক করে নাও আনা ইবন ইমরা তো করাই চিন্তা শরীর আমি একজন করে রমণীর বেটাই আমার মা সারিদ খেত আমাকে দেখে কাঁপার প্রয়োজন নাই বিশ্ব নবী তার আদর্শ বয়ান করা হবে সবকিছু হবে গুটিতে কিন্তু শুরুতে আমাদেরকে ঠিক হতে হবে ভগবান গোলার মানুষ এলাকার মানুষ আপনারা এসছেন আমি আপনাদের ভাই আপনারা আমার ভাই এটা মারাত্মক পরিচয় এর উপর আর কোনো পরিচয় নাই আর কোনো পরিচয় দিতে নেই আর কোনো পরিচয় নিয়ে মারামারি করতে নাই সাম্যের গীত গাইতে হয় আমি আমার লেখা বই দল পূজারি এনেছি দর্শন আছে বোধ হয় সেরেক বেদাতকে জানুন আর কোরআন পরিচিতি শেষকালে নেবেন ওই দল পূজারি দলের কোনো কথা তুলতে নাই তুলতে হয় আনামিনাল মিনাল মুসলিমিন সম্মাকুমুল মুসলিমিন ফখর সে কহ কে হাম মুসলমান হ্যাঁ গর্বের সাথে বলো আমি মুসলমান তোমার চাল বলবে চলন বলবে কৃষ্টি কালচার বলবে দস্তরখান সিলিপচি বলবে পোশাক পরিচ্ছদ বলবে রীতিনীতি বলবে আব্বাজান আম্মাজান উচ্চারণ বলবে তোমার রাস্তাঘাট ঘর দৌড় দেওয়ার তোমার গোসলখানা সিলিপচি সব বলবে তুমি মুসলমান আজকাল cat, food, but I shall wait for you. I shall never for come from going to thought. বলছো বাপরে তারা মুসলমান পরিচয় দেওয়া চলবে না বলছে মা রেতা না মেরে বারে মানে আমি মুসলমান এটা বলতে যদি আপনার দুঃখ হয় পরিচয় দিতে যদি কষ্ট হয় তাহলে আপনি রেডি হয়ে থাকুন কেয়ামতের দিনে অমুসলিমের লাইনে আপনাকে দাঁড়াতে হবে ফখরের সাথে গর্বের সাথে সারা বিশ্বকে বলুন আনা মিনাল মুসলিমে আমি মুসলমান আসসালাম আলাইকুম গর্বের সাথে বলুন বিজাতির কৃষ্টি কালচারকে নেবেন না লেখাপড়া শিক্ষা দীক্ষার কারণে যদি মনে করেন ইসলাম পাল্টাতে হবে শিক্ষা দীক্ষার কারণে মনে করেন চোদ্দশ বছরের পুরনো গলায় দড়ি আল্লাহ তালা খ্রিস্টান ইহুদিরা আজকে আকাশে উঠছে এরোপ্লেন রকেট তওরাত জবর ইঞ্জিলকে পাল্টে দিয়েছে আল্লাহ তাদের নাম রেখেছে গৈরিল প্রত্যেকদিন নামাজে পড়ছে খ্রিস্টান ইহুদি আজকে বিশ্বের শাসক লোকে বলছে খ্রিস্টান ইহুদি আজকে বিশ্বের পরিচালক লোকে বলছে খ্রিস্টান ইহুদি শক্তিশালী খ্রিস্টান ইহুদি বুদ্ধিমান কিন্তু আল্লাহ বলছে খুলুন বাইজাবি খুলুন তফসিরে কাশ্যাপ তফসিরে খাজগান তফসিরে মারিফুল কোরআন আল মাগদুব ওয়া হুয়াল ইয়াহুদ আদ-দাল্লিন ওয়া হুয়ান নাসারা মাকজুব মানে ইহুদি দল্লিন মানে নাসারা আল্লাহ বলছে তারা আকাশে উঠবে জার্মান জাপান ফাটাবে মুসলমানের ক্ষতি করবে কিন্তু মনে রেখো আমি আল্লাহ বলছি তারা পথভ্রষ্ট ধর্মাদ্রোহী তারা হচ্ছে খোদাদ্রোহী তাদের ওপরে খোদার গোপ এবং গজব এটা কি চাইছেন আপনারা বিশ্বনবীর কৃষ্টি কালচার পাল্টাতে চাইছেন বাই বাই এটা কখনো ভালো হয় বাই বাই মানে হচ্ছে যা ইচিস একবার এইছিস আর আসিস না বাসে চাপিয়ে দিয়েছে নিচে থেকে লাতিকে বলছে নানাকে বল যা হলো একবার আর ইদিকে মুখ করো না বাই বাই মানে যা ঘর চলে যা ভাই ইদিকে আর আসিস না বাই বাই ঘরে আগুন লেগেছে দেখা হয়েছে আব্দুর রহমানের আব্দুর সত্তার সঙ্গে বলছে গুড মর্নিং তো বলছে ব্যাড মর্নিং থাইল্যান্ড পুড়ছে কাইফা গুড মর্নিং গুড ইভিনিং বাম মরে গেছে not good evening bad evening কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু ঘরে আগুন লেগে গেলে বলো আসসালামু আলাইকুম মা মরে গেলে বলো আসসালামু আলাইকুম অর্ধ পৃথিবী ধ্বংস হলে বলো আসসালামু আলাইকুম কোন কালে কশ্চিন কালেও সালাম দিয়াটা অমঙ্গলের হবে না কিন্তু গুড মর্নিং সব সময় ব্যবহার করা যাবে না আজকে আপনার গুড মর্নিং পছন্দ হয়ে গেছে খবরদার সাবধান বিশ্ব নবীর কৃষ্টি কালচার কেয়ামত পর্যন্ত সুন্দর সত্য সঠিক এরই নাম ইমান ইমান কার নাম বুঝিয়ে দিই লেখাপড়া একটু শিখে ভুল করবেন না মোটেই যে যা লেখাপড়া শিখেছেন আবু বকর ওমর উসমান তালহা জোবাইর জুতো সুকতলার সমা কেউ কিচ্ছু লেখাপড়া শেখেনি আবু বকরের চরিত্র আর আদর্শের বিশ্ব নবী বলছেন সারা বিশ্বের ইমানদার একদিকে আবু বকর একদিকে কই আপনার আবু বকর তো নবীর কৃষ্টি কালচার পাল্টাতে চাইনি যুগ পাল্টে গেছে নবীর পথ ধরে আবু বকর আবু বকর নবীর পথ ধরে অমর অমর গলিতে গলিতে অমর ঘরে ঘরে অমর আজকেও যদি আমেরিকায় যে ইরা ইরানিদের কাছে যে বিশ্ববাসীর কাছে অমরের নাম বলেন আজ এক্ষুনি থরথর করবে অমরের নাম শুনলে দাজলা নদীর পানিকে রক্তাক্ত করে দিয়েছে জয় করেছে বিশ্বকে নবীজির পথ ধরে আপনি কেন পাল্টাতে চাইছেন বিশ্ব নবীর আদর্শকে গুণীরা জ্ঞানীরা নেই নিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা বেহেদবান ভাইরা নিজেকে আপনি ইসলামের আদর্শে প্রতিষ্ঠিত করুন আজকেও আপনি কামিয়াব কালকেও কামিয়াব আল্লাহ বলছে তোমরা দশ জিকানে আর ওরা একশো জিকানে তোমরা কামিয়াব হবে বল সোভান আল্লাহ হাজার যে তাই লক্ষ্য সে তাই সেই সিরিয়ার খালেন সৈন্য বিপুল বল হাজার জিতায় লক্ষ সেতায় সেই সিরিয়ার খালেদ সৈন্য বিপুল বল তিন লক্ষ একদিকে তিন হাজার একদিকে বিজয়ী হয়েছে হজরতে খালেদ সাইফুল্লাহ রাজি আল্লাহ মুসলমান আল্লাহ বলছে তোমরা না পারলে না ঠিক আছে তুমি ওটা রেডি করো তুমি গোলমাল করো না সব ভুলে যাবো আমি হ্যাঁ হয়েছে পাগড়ি লেপিয়ে বড় জামা পরে আপনার করতে পারে কোরআন শরীফের